মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আহকামুল কোরআনের আলোচনা কোরআনের বিভিন্ন হুকুম সংক্রান্ত আয়াতের পর্যালোচনা এবং সোরার পর্যা আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার প্রত্যাশায় যে আমরা একত্রিত হয়েছি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং আমাদের জীবনটাকে আসলেই যেন কোরআনের রঙে রঙিন করতে পারি কোরআনের আলোকিত করতে পারি কোরআনের মাধ্যমে আমাদের জীবনটাকে যেন আমরা সুন্দর সাবলীল করতে পারি ইনশাআল্লাহ রবুল আলমিন আল্লাহ তালা যেন কবুল করেন আমিন রব্বাল আলমিন আমার ভাইয়েরা বোনেরা আমরা সুরাতুন্নিসা থেকে আলোচনা করছি আলোচনার আপনার আয়াত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 এবং খ্রিস্টানদেরকে কেন আহলে কিতাব বলা হয় এবং আহলে কিতাবের অর্থ কী এবং কেন তারা আহলে কিতাব তাদের সঙ্গে আমাদের রিলেশনটা কী রিলেশন হিসেবে আমরা বলেছিলাম এই কথা আমরা সবাই এক ইব্রাহিম আলাইসালামের অরিজিন থেকে এসেছি তবে জেনে রাখতে হবে ইহুদিরা যেমন মনে করে ইব্রাহিম আলাহ সাল্লাম না ইহুদি ছিলেন খ্রিস্টানরা মনে করে ইব্রাহিম আলাহ সাল্লাম খ্রিস্টান ছিলেন আল্লাহ কনফার্ম করেছেন সুরা আল ইমরানে মা কান ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নসরানিয়া ওয়ালা কিন কান হানিফা মুসলিমা ইব্রাহিম আলহিসাল্লাম তিনি ইহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না তিনি একজন একনিষ্ঠ মুসলিম ছিলেন কাজেই এই আয়াত প্রমাণ করে এটা ইহুদিরা খ্রিস্টানরা যদি আসলেই ইব্রাহিম আলহিসাল্লামের ট্রু ফলোয়ার হয় সত্য অনুসারী হয় তাহলে তারাও মুসলিম হওয়া উচিত মুসলিম হয়ে গেলে আর কোনো কনফিউশন থাকে না আর মুসলিম হওয়ার তো আর কিছু না এক আল্লাহর ইবাদত করা তার সঙ্গে কাউকে শরিক না করা এবং একজন আর একজনকে ইলাহ হিসেবে গ্রহণ না করা বরং এক আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করা এই তো মুসলিম আর কিছু না এরপরে নাম যাই হোক কাজ হলো এটা আহলে কিতাবদের সঙ্গে মুসলমানদের একটা আলাদা সম্পর্ক আছে এজন্য শরীয়তের কিছু কিছু ক্ষেত্রে আহলে কিতাবদের ক্ষেত্রে আল্লাহ সুফান হুয়া তাহালা ছাড় দিয়েছেন এমনকি শরীয়ত এটা অ্যালাউ করেছে with special terms and condition কিছু শর্ত সাপেক্ষে মুসলমান পুরুষরা আহলে কিতাব মহিলাদেরকে বিয়ে করতে পারবে আর যদি ওয়াইফরা মুসলমান নাও হয় ইহুদি অথবা খ্রিস্টান থেকে যায় আর স্বামী যদি মুসলিম হয় স্টিল এই বিয়েটা যায়জ এ ঘরে সন্তান হওয়াও যায়জ যদিও এটা ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু এটা যদি এটার গ্রান্টি দেওয়া যায় যে সন্তানরা মুসলমান হবে এবং স্বামী স্ত্রীর দ্বারা প্রভাবিত হয়ে সে ইসলামকে ছাড়বে না আর স্ত্রী আসলে প্র্যাকটিসিং আহলে কিতাব যদি হয় ইহুদি অথবা খ্রিস্টান হয় এই শর্তগুলোর সাপেক্ষে বিয়েটা হওয়া জাহেজ যদিও প্র্যাকটিক্যালি খুব কম জায়গাতে এটা ওয়ার্ক করে কোনো কোনো জায়গায় ওয়ার্ক করতেও পারে এই জন্য এই অপশনটা কিন্তু স্টিল ওপেন যদিও আমাদের এক্সপিরিয়েন্সটা আলাদা যদি কোনো মুসলমান পুরুষ তিনি খ্রিস্টান অথবা ইহুদি মেয়েদেরকে বিবাহ করেন তাহলে পরবর্তী জেনারেশন অনেক সময় সাফার করে ছেলে মেয়েদেরকে মুসলমান রাখাটা কষ্ট হয়ে যায় মুসলিম ওয়াই বিয়ে করেই তো ছেলে মেয়েকে মুসলমান রাখা যায় না তো আপনি খ্রিস্টান আর বৌদ্ধ রেখে কিভাবে করবেন এজন্য যদি কেউ সাহসী হন সিদ্ধান্ত নিতে চান পারবেন মনে করেন তাহলে শর্ত সাপেক্ষে এটা যা এ এটা যে করতেই হবে তা জরুরি না তবে কোনো মুসলিম বোন তার কোনো খ্রিস্টান বা ইহুদি বা অন্য ধর্মের কোনো ছেলেকে বিয়ে করতে পারবেন না এটা শরীয়ত জায়েজ করে না কারণ হলো সাধারণত স্বামীকে ফ্যামিলির লাইন ম্যানেজার করেছে আল্লাহ তালা এখন কারো স্বামী যদি ওই পথের হয় তাহলে আপনি নিজে তো ইসলাম মানতে পারবেন না সেজন্য আল্লাহ রবুল্লা আলমিন এটাকে জায়েজ রাখেন নাই কিন্তু ওইটাকে আল্লাহ সুহায়না তা আলা জায়েজ রেখেছেন তাহলে বোঝা গেল আহলে কিতাবদের সঙ্গে আমাদের একটা স্পেশাল রিলেশন আছে এবং তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আহলে কিতাবদের জবাই করা গোস্ত খাওয়ার ব্যাপারেও যারা আল্লাহর নামে জবাই করে যেমন ইহুদিদের যেই আপনার খোসার মির যেটা আছে এমনকি আমরা যেমনভাবে আল্লাহর নামে জবাই করি মুসলমানরা তো অনেক সময় এত স্ট্রিক্ট না এত কঠিন না নিজেদের দিনের ব্যাপারে কিন্তু তারা খুবই কঠিন তারা আল্লাহর নামে জবাই করে ইহুদিরা এখনো পর্যন্ত যেন তারা যদি আল্লাহর নামে জবাই করে এটা খাওয়া আমাদের জন্য যায় এই হলো তাদের সঙ্গে আমাদের যে স্পেশাল রিলেশনটা সে সম্পর্কে আপনাদের খেদমতে আমি আরজ করলাম তবে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ সুফহান হুয়া তালা তাদেরকে বলছেন যে তোমরা কোরআনের উপরে ইমান আনো কারণ কোরআন হলো এমন এক কিতাব যে কিতাব তাওরাত এবং ইঞ্জিলকে তাসদিক করে কোরআন এই কথা বলে যে তাওরাত আল্লাহর কিতাব আর ইঞ্জিল আল্লাহর কিতাব আল্লাহ দিয়েছিলেন মৌসাকে এবং ঈসাকে আর কোরআন আল্লাহ রবুল আলমিন দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে যেহেতু সবগুলো একই জায়গা থেকে এসেছে তিন নদীর পানি এক সাগর থেকে আসা কাজেই তোমরা আগের পুরনো দুই নদীকে বাদ দিয়ে অথবা তার একই লাইনে রেখে তোমরা নতুন নদী যেটা কোরআনের নদী এই নদীর পানি দিয়ে তোমরা উপকৃত হও আর আগের নদীর পানি যেগুলো তোমরা ঘোলাটে বানায় ফেলাইছো পলিউটেড করেছো এই পলিউশনকে তোমরা দূর করো আর ঘোলা পানিটাকে তোমরা সুন্দর করো কাদামাটিগুলো যা তোমরা নদীর মধ্যে ফেলেছ পানি নষ্ট হয়ে গেছে এটাকে পিউরিফাই করতে হলে এখনও যেই নদীর পানি একদম সুন্দর নিঝেল পানি যেখানে আছে সুন্দর পানি যেখানে আছে সেই পানিকে তোমরা দেখো সেটাকে তোমরা গ্রহণ করো সেটাকে পান করো এখনো পর্যন্ত কেন তোমরা ওই পানি পান করবে যেই পানিটা আপনার ঘোলা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত পরিষ্কার পানি তোমরা পান করবে আর এটা হলো কোরআনের পানি এটা হলো কোরআন নামক যে নদী এই যে পানি এবং রহমতের পানি তোমরা পান করবে তার মধ্যে দিয়ে তোমরা তোমাদের জীবনকে সুন্দর করবে জীবনকে পরিশীলিত করবে আর তোমাদের জীবনকে উন্নতি করবে যদি না করো তাহলে তোমাদের উপরে আজাব আসবে শাস্তি আসবে কঠিন কনসিকুয়েন্সেস তোমাদেরকে বহন করতে হবে من قبل أن نطمس وجوها فنردها على أدبارها ওই দিন আসার আগে যেদিন আমি তোমাদের মাথাটাকে পিছনে ঘোরায় দিব আমাদের মাথাটা সামনে ঠিক না মাথাটা যদি পিছনে ঘুরে যায় তাহলে ডিফিকাল্টিসটা কি আপনি বুঝতে পারছেন আপনার শরীরের চেস্ট যেটা আপনার বুক যেটা এটা হলো এদিকে আর মুখ হলো এদিকে এদিকে বুক আর ওদিকে মুখ তাহলে উল্টা হয়ে গেল না সবকিছু তাহলে আপনি কোন দিকে হাঁটবেন পিছনে হাঁটবেন না সামনে হাঁটবেন মানে পিছনে কারণ আপনার চোখ হলো পিছনের দিকে মুখ হলো পিছনের দিকে বুক হলো এদিকে আর সামনে হাঁটতেছেন না পিছনে হাঁটতেছেন দুই জিনিস এখানে একটা হলো আল্লাহ রব্বুল্লা আলমিন কোনো কোনো সময় কোনো কোনো গোষ্ঠীকে কোনো কোনো জাতিকে শাস্তি হিসেবে পানিশমেন্ট হিসাবে তাদের মুখকে বাঁকা করে দিয়েছেন উল্টা করে দিয়েছেন এবং অন্য মানুষের কাছে তারা বেজ্জতি হয়েছে অপমানিত হয়েছে অথবা এটা এমনও হতে পারে যে হেদায়তের পথ হলো সামনের পথ গুমরাহির পথ হলো পিছনের পথ তারা হেদায়তের পথ থেকে মুখটা ফেরায় গুমরাহির পথের দিকে মুখটাকে ফেরায় দিয়েছে এই অর্থ হতে পারে তারা কোরআন থেকে মুখ ফেরায় নিয়েছে কাজে আল্লাহ তাদের থেকে মুখ ফেরায় নেবেন মুখকে বাঁকা করে দিবেন আমার ভাইয়েরা বোনেরা আল্লাহর কোরআন থেকে মুখ ফেরানোর কারণে ইহুদিদের যে অবস্থা হয়েছে খ্রিস্টানদের যে অবস্থা হয়েছে এই অবস্থা যেন আমাদের না হয় সেজন্য আমরা এখান থেকে শিখতে হবে আর এখানে আলোচনার আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে কন্টিনিউ করব তবে এখনই না সামান্য একটু ছোট্ট বিরতির পরে আপনারা মেহরবানি করে টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন stay in front of television screen will be back soon after the break আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার রাত সাড়ে দশটায় আপ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহর একত্রের প্রতি ভরসা একনিষ্ঠ ভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে এক জানতে হবে শিল্প থেকে সম্পূর্ণ বিরত থাকা শিল্প মহাপা কোনো সন্দেহ নেই এবং সেটা ইমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট আবাদত কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন Hasan Jamil Shahidullah Khan Madani doctor Hafez A B M Hazbullah Akramuzzaman bin Abdussalam Muzaffar bin Mohsin Mohammadul Hasan Abdur Razza Jahangir আলমের উপস্থাপনায় এবং ইসলামের মূল ভিত্তি খবরকে করতেছে আল্লাহ একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা বিরতির পরেও আপনারা আমাদের সাথে আছেন ইনশা আল্লাহ কোরআনের সাথে আছেন যে কথা বলছিলাম যে কোরআন থেকে যারা মুখ ফেরায় নেয় কোরআন থেকে মুখ ফেরায় নেওয়ার অর্থ হলো হেদায়তের পথ থেকে গোমরাহির পথে মুখ দেওয়া আপনি যদি কারো থেকে মুখ ফেরায় নেন আমরা যদি কাউকে দেখতে না চাই তাহলে আমরা এভাবে তাকাই পিছনে আমরা ই করি যে আমরা দেখব না ঠিক এক্সাম্পলটা যেন এরকম আল্লাহ সুবাহান হুয়া তাহলে ইহুদিন আসারদের সামনে কোরআন এনে দিলেন তারা তাকায় বলল ও কোরআন না আমরা এদিকে নেই আমরা পিছনে পিছনে যখন মুখ নিল ওই পিছনের মুখ পিছনে থাকে গেল এখন আর মুখ ঘুরাইতে পারে না এরকম শাস্তি আল্লাহ সুবাহান হুয়া তাহলে কাউকে দেন এটা ফিজিক্যালি হয়ে যেতে পারে আসলে এরকম হয়ে যায় অনেক সময় মানুষের মুখ বাঁকা হয়ে যায় বিভিন্ন অসুবিধার মধ্যে মানুষ পড়ে যায় এটা আল্লাহর লাহানতের কারণে অনেক সময় হতে পারে যেমন আল্লাহ সুহান হুয়া তালা আর এক আয়তের মধ্যে বলেছেন ইন্না جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمهون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فغشيناهم فهم لا يبصرون سورة ياسين কথা আমরা জানি ঘাড়ের উপরে আল্লাহ সুবহান আগলাল তাদেরকে দিয়ে দিয়েছেন ফাহিয়া ইলাল আদকান মুকমাহন আর এখানে এটা আটকা পড়ে আছে আর সাদ্দা সামনে আল্লাহ রবাহ আলমিন প্রাচীর দিয়ে ফেলেছেন ওয়াল দিয়ে ফেলেছেন না সামনে আর দেখে না চোখ থাকিতে তারা বন্ধ রে কপাল বন্ধ ঠিক মূল এক্সাম্পল হলো সেরাতুল মুস্তাকিমের পথ হলো সামনের পথ সেরাতুল মুস্তাকিমের পথকে বাদ দিয়ে তারা পিছনের পথকে গ্রহণ করে নিয়েছে আমার ভাই ও বোনেরা আর আল্লাহ সুবহান হুয়া তালা তাদের মুখকে এরকম বাঁকা করে দিয়েছেন আল্লাহর সঙ্গে বেয়াদবি করার কারণে মুসা আলহ সালামের সাথে বেয়াদবি করার কারণে বানি ইসরায়েলের এক গ্রুপকে আল্লাহ সুবহান হুয়া তালা এরকম তাদের মুখকে বাঁকা করে দিয়ে শাস্তি দিয়েছেন এবং তারা তাদের পরিবার পরিজনকে চিনতে পারতো কান্নাকাটি করত এবং তারা মারাও গিয়েছে এরকম বর্ণনা এসেছে এর সঙ্গে রিলেটেড আরও একটা আজাবের কথা আল্লাহ রব আলমিন এখানে নিয়ে আসছেন অথবা আমি তাদেরকে লানত করব কার্স করব। অভিশাপ দিব যেমন ভাবে আমি আল্লাহ শনিবারে সীমালঙ্ঘনকারী মানুষদেরকে অভিশাপ দিয়েছিলাম আপনারা অনেকেই জানেন ইহুদিরা সাবাত সেলিব্রেট করে হলো স্যাটারডে স্যাটারডে হলো তাদের হলিডে পবিত্র দিন এই পবিত্র দিনে তারা কোনো কাজ করবে না কোনো অবস্থাতেই না যারা খুব কট্টর যারা ইহুদি তারা শনিবারে কোনো কাজ করবে না শনিবারটা শুরু হয় একদম সূর্য অস্তর পর থেকে শুক্রবারের আমরা যেমন আমাদের আগের দিনের সূর্য অস্ত হয়ে গেলে পরের দিন শুরু হয়ে যায় রাত থেকে দিন হয় শুরু হয় আগে ডেট শুরু হয়ে যায় আর্লি ইহুদিদেরও কিন্তু ওই একই নিয়ম এই জন্য সাধারণত যারা কট্টর ইহুদি তারা কেউ শুক্রবার দিবগত রাত্রে এবং শনিবারে সূর্যাস্ত পর্যন্ত এর মধ্যে তারা তাদের সেনাগগে গিয়ে ইবাদত বন্দেগি করা ছাড়া দুনিয়ার কোনো কাজ করবে না সব বন্ধ এমনকি এজন্য তারা যখন ঈসা আলিহিসাল্লামকে শুক্রবারে শুলে চড়ানোর চেষ্টা করে তারা খুব তাড়াহুড়ো করেছে বিকালে গিয়ে যে সূর্য ডুবে যাবে আর সূর্য ডুবে গেলে তো ঈসাকে শুলে চড়ানো যাবে না এই জন্য এটা বিকাল হয়ে যাচ্ছে খুব তাড়াহুড়ো তারা করেছে এই সময় এরকমও বিভিন্ন বর্ণনার মধ্যে এসেছে এনিওয়ে শনিবারে তাদের নিয়ম ছিল যে শনিবারে তারা যেন দুনিয়ার কোনো কাজ কাম না করে শুধু আল্লাহর ইবাদত করে যদিও আমাদের ইসলামে এরকম কোনো দিন নাই যেই দিন আমরা শুধু আল্লাহর ইবাদত করতে হবে অন্য দুনিয়ার কাজ করা যাবে না শুধুমাত্র জুমার আজান থেকে নিয়ে শুরু করে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত এই যে ছোট টাইমটা আধা ঘন্টা হবে এক ঘন্টা হবে ধরেন এই আধা ঘন্টা এক ঘন্টা টাইমটাকে আল্লাহ সুবাহান আমাদের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 তোমাদের জন্য কল্যাণ করো যদি তোমরা বোঝো তো আমরা মুসলমানদের দেখেন আল্লাহ কত বড় মেহরবানি যদি এক ঘন্টা সময় আধা ঘন্টা সময় দেখেন না দোকান বন্ধ করলে বিরাট লস হয়ে যাবে খরিদ্দার আর থাকবে না জুমান নামাজ পড়তে পারি না করবো কি হুজুর তো আপনি ইহুদি হলে কি করতেন এনিওয়ে আল্লাহ ইহুদি বানায়নি আল্লাহ শুক্রিয়া আল্লাহ মুসলমান বানাইছে আলহামদুলিল্লাহ কিন্তু এই সময়টাকে আপনি দিবেন এটা আল্লাহর টাইম এটা আপনার টাইম না দোকান বন্ধ করে চলে যান আল্লাহ দোকানে বরকত দেবে কারবার বন্ধ করে মসজিদে চলে যান মনটা ভালো থাকবে আল্লাহ খুশি হবে আল্লাহ বরকত না দিলে আপনার দোকান টোকান কোথায় চলে যাবে হিসাবও পাবেন না এনিওয়ে ইহুদিদের নিয়ম ছিল এটা যে স্যাটারডে সাবাত ডে তারা এখনো সাবাত বলে এই দিনে তারা কোনো দুনিয়াবি কারবার করবে না বেচা কেনা করবে না মাছ ধরবে না তারা কোনো আল্লাহর এবাদাত ব্যতীত তারা কোনো কিছু করবে না কিন্তু ইহুদিরা যেই নদীর পাড়ে বসবাস করত যেখানে তারা ছিল বানি ইসরায়েলরা আল্লাহর একটা পরীক্ষা শুরু হয়ে গেল তাদের উপরে তাদের মধ্যে এক গ্রুপের মানুষ ছিল যারা হলো মৎস্যজীবী যারা মাছ শিকার করত মাছ ধরত তার মধ্যে দিয়ে তারা নিজেরা জীবিকা নির্বাহ করতো অথবা অনেকে এরকম ছিল যে তারা এমনি মাছ শিকার করত এবং মাছ শিকার করাটা তাদের নেশা ছিল অনেক বড় লোকের নেশা থাকে না মাছ ধরা এখন আমরা হতো ওই যে ই বসি দিয়ে আমরা অনেকে মাছ ধরার জন্য যাই সরাসরি গ্রামে গঞ্জে তো একদম ই বসি আছে আপনার কঞ্চির মাথায় দিয়ে টুনির মাথায় দিয়ে যে বসি এটা আছে আর একখানে আছে যে ওই যে প্যাসকলের যেটা বসি এটাও অনেক সময় মাছ ধরার জন্য লোকজন যায় বা এনিওয়ে এখন শনিবারে মাছ ধরা নিষেধ কেউ মাছ ধরতে পারবে না কারণ এটা সাবাদ ডে আল্লাহর এবাদতের দিন কাজেই মাছ ধরতে পারবে না আল্লাহর পক্ষ থেকে স্পেসিফিক অর্ডার মুসা আলহিসাল্লাম তাদেরকে বলে দিয়েছেন ডোন ডু দ্যাট এটা তোমরা করতে পারবে না বলেছেন সাবদ তোমরা শনিবারে সীমা লঙ্ঘন করবে না এখন কি হলো তারা তারা একটা বড় পরীক্ষার মধ্যে পড়ে পরীক্ষাটা ছিল এরকম যে শুধুমাত্র শনিবারে তাদের যে এই মাছ এই মাছগুলো এত পরিমাণে বেশি আসে যে সপ্তাহের অন্য কোনো দিন মাছের দেখা সাক্ষাৎ নাই কিন্তু শনিবারে সব মাছ সাগরের কুলে নদীর কুলে এসে হাজির রবিবারেও মাছ নাই সোমবারেও নাই মঙ্গলবারেও নাই বুধবারেও নাই বৃহস্পতিবারেও নাই শুক্রবারেও নাই শুধুমাত্র শনিবার শনিবারে সব মাছ এসে হাজির সব জায়গায় সব দিনে কিন্তু মাছ পড়ে না যারা ইলিশ মাছ ধরে তারা জানে যে দৈনিক কিন্তু মাছ পড়ে না মাছ পড়ার একটা গন আছে একটা সিজন আছে যেদিন মাছ পড়বে ধরা জালে ওই দিন প্রচুর পড়ে আর এমন হয়ে যায় একদিন দুই দিন চলে যায় একদম শুকায় আছে সবকিছু কোনো মাছ টাছ কিছু নাই কিন্তু আল্লাহর কি পরীক্ষা বানি ইসরায়েলদের জন্য ইহুদিদের জন্য এটা বড় একটা পরীক্ষা ছিল যে যত মাছ সব শনিবারে এসে ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর করে একদম চোখের সামনে তো আজকে মাছ ধরা নিষেধ শনিবার চলে গেল রবিবারে আর মাছ নাই এখন ইহুদিদের মধ্যে সবসময় তো ওদের কূটবুদ্ধি থাকে কিছু এক গ্রুপের চালাক লোক তারা মনে করলো এক কাজ করি শনিবারে যখন মাছ আসে তখন শনিবারে আমরা একটা জাল পেতে রাখব জাল পাতার পরে আমরা শনিবারে মাছটা ধরবো না খালি শনিবারে জাল দিয়ে মাছগুলোকে আটকাবো আটকানোর পরে ধর্ম হলো রবিবারে গিয়ে তাহলে তো শনিবারে ধরা হলো না রবিবারে ধরা হলো কিন্তু আটকানো যে শনিবারে হলো এটা আর মাইন্ডে নাই মাছ ধরার জন্য যেমন জাল থাকে মাছ ধরার জন্য যেমন বিভিন্ন ব্যবস্থা আছে বিভিন্ন এরিয়ায় বিভিন্ন রকম আছে অনেকে আছে জালটা নিচেই থাকে এরপরে জাল আস্তে আস্তে উপরে দেওয়া হয় অনেকেরই আছে বেবদি জাল আছে এটা কি হয় স্রোতের সঙ্গে দুই দিক দিয়ে বেঁধে দেওয়া হয় স্রোতের সঙ্গে মাছ যা আসবে সব গিয়ে জালের মধ্যে পড়বে কোন কোন জায়গায় এমন আছে যে পানির সঙ্গে মাছ খালি যেতে পারবে মানে এরকম করে দেওয়া আছে যাওয়া যাবে কিন্তু আর বের হওয়া যাবে না এরকম মাছ ধরার বিভিন্ন কায়দা বিভিন্ন এরিয়াতে আপনারা যারা গ্রামে গঞ্জের মানুষ আপনারা জানবেন আমি যেহেতু গ্রামের ছেলে যার কারণে বিভিন্ন ধরনের জাল আছে বিভিন্ন রকমের বহু কিছু আছে যার মধ্যে দিয়ে এরকম মাছ ধরা যায় ইহুদিরা ওই রকম তারা একটা কৌশল করে ফেললো যে আমরা জাল দিয়ে মাছটাকে আটকায় ফেলবো হলো শনিবারে কিন্তু ধরব হলো রবিবারে গিয়ে আল্লাহ তাদের এই কূটকৌশলকে সাংঘাতিক অপছন্দ করলেন এবং তাদেরকে এমন লানত দিলেন লানত তোমরা অভিশপ্ত বানর হয়ে যাও এবং তাদের চেহারা বানরের চেহারায় পরিণত হয়ে গেল আল্লাহ ওই চেহারাকে আর পরিবর্তন করলেন না তারা নিজেদের পরিবার পরিজনের কাছে এসে কান্নাকাটি করত খাবার চাইতো কানতে কানতে তারা বানরের চেহারায় মারা গেছে আল্লাহ এরকম কোনো আজাব থেকে আমাদের জন্য হেফাজত করেন অনেকের মধ্যে ভুল ধারণা অনেকে বলে ইহুদিরা হলো বানরের বংশ কথা ঠিক না কিন্তু তারা মানুষ ভালো মানুষ ইহুদিদের মধ্যে বানিসাইলদের মধ্যে একটা গ্রুপ তারা অন্যায় করেছিল আল্লাহ তাদেরকে সাজা দিয়ে তাদের চেহারাকে পরিবর্তন করে দিয়েছে আমরা তাদেরকে ওইভাবে হেড করা উচিত না যারা জানা তাদের তা বলা উচিত এটা আল্লাহর একটা স্পেসিফিক ঘটনা যেটা আল্লাহ সুহান হুয়া তালা কোরআনে উল্লেখ করেছেন এক গ্রুপের মানুষের এরকম সাজা হয়ে শাস্তি হয়েছে আমরা মুসলমানদের মধ্যে তো কত মানুষের কত রকম সাজা হয় জন্য আমরা কি তাদের বংশধর হয়ে যাব। আর আমরা বানরদের বংশধর না অনেকে মনে করে ও তাদের বংশধর আমরা কিনা না এটা একটা different story for different people আমার ভাইরা কাজেই আল্লাহর নিয়মকে না মানার কারণে কি সাজা হতে পারে আমরা এটা বুঝতে পারলাম এই আয়াতের পর্যালোচনা থেকে আসুন আল্লাহর নিয়মকে মানি আল্লাহর আজাবকে ভয় করি আল্লাহ যেন আমাদেরকে আজাব থেকে দূরে রাখেন আর আমাদেরকে যেন আল্লাহ তালা সুখে শান্তিতে রাখেন আমাদের ভুলগুলো যেন মাফ করে দেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ আপনাদেরকে অনেক অনেক শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত Oh home. Oh. Oh. আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তার সম্ভব কিভাবে তার একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়